আপনার চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করছে না যদি জোর করে সাবস্ক্রাইব করে নেওয়া যেত তাহলে কেমন হতো বিষয়টা হ্যাঁ সেটাই বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে জোর করে সাবস্ক্রাইব করে নিতে হয় তো সঙ্গেই থাকুন ফিরছি ইন্টোর পরে আমরা যারা ইউটিউবার আছি আমরা কি করি আমাদের চ্যানেলের লিঙ্কগুলো অন্য সোশ্যাল সাইটে শেয়ার করি যাতে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ে ভিউয়ার বাড়ে তো তার জন্য বেসিক্যালি আমরা এখান থেকে চ্যানেলের এই লিঙ্কটা আমরা কপি করে জাস্ট অন্য সোশ্যাল সাইটে সাপোজ আমি আমার গুগল প্লাস অ্যাকাউন্টে আমি এখানে শেয়ার করব তো তার জন্য আমরা সচরাচর কি করি subscribe my channel or subscribe me তো সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে দেওয়ার পরে কি করি আমরা লিঙ্কটা এখানে পেস্ট করে দিই দেওয়ার পরে আমাদের আইকনটা চলে আসে দেন আমরা পোস্ট করি এখন পোস্ট করার পরে সবাই যখন আমাদের এই পোস্টটা দেখে আই মিন আমি যে পোস্টটা শেয়ার করলাম যখন সবাই দেখে তখন সবাই এই লিঙ্কে ক্লিক করে ক্লিক করার পরে তারা আমার চ্যানেলে এই যে আমার চ্যানেলে চলে আসে তো এখন চ্যানেলে চলে আসার পরে তার নজরটা থাকে আপনার ভিডিওর দিকে আপনি কি কি ভিডিও দিছেন কি কোয়ালিটির ভিডিও তার নজরটা কিন্তু এই সাবস্ক্রাইব বাটনের দিকে কখনোই যায় না কারণ কেউ সাবস্ক্রাইব করতে চ্যানেলে ঢুকে না অবভিয়াসলি সে তা আপনার ভিডিওগুলো যদি উপর যদি ইন্টারেস্টেড হয় তা আপনার ভিডিওগুলো দেখে এই এই চিন্তাটা যদিও সে সাবস্ক্রাইব করতে চায় তবুও মাথায় মাঝে মাঝে এই চিন্তাটা থাকে না যে সাবস্ক্রাইব করতে হবে তো জাস্ট এই ট্রিক্সটা এই জন্যই যে জোর করে সাবস্ক্রাইব করাই নিন তার কাছ থেকে আপনি জোর করে সাবস্ক্রাইব করে নিন তো তার জন্য আপনার সামান্য একটুখানি কাজ করতে হবে সাপোজ আমি এই যে আমার চ্যানেল এটা আমি কেটে দিলাম এটা আমার চ্যানেল এখন আমার চ্যানেলের লিঙ্কটা হচ্ছে এই আমার ইউআরএলটা এই তো এটা জাস্ট একটু মডিফাই করতে হবে এখানে আপনি যখন এখানে কপি করবেন কপি করে অন্য কোথাও রেখে সাপোজ আমি নোটপ্যাডে রেখে এটা আমি পেস্ট করলাম পেস্ট করার পরে এটা হচ্ছে আমার চ্যানেলের ইউআরএল এটার পরে কি করতে হবে জাস্ট আপনার একটুখানি কাজ করতে হবে এই লিঙ্কের উপরে আপনি এখানে ইন্টারোগেটিভ চিহ্ন দিবেন জিজ্ঞাসার চিহ্ন বাংলায় বলে তারপরে সাব এস ইউবি সব ছোট হাতের দিবেন score confirmation equal one okay এই কাজটুকু করলে দেখেন কি হয় সেটাও আমি দেখাচ্ছি তো এটা করার পর আপনি টোটাল এই লিঙ্কটা এবার কপি করবেন আগে তো ছিল এই পর্যন্ত এখন আপনি কপি করবেন টোটাল লিঙ্কটা কপি করার পরে আপনি যদি এখানে সাপোজ আমি এখানে এবার আমি আগের মতো করে শেয়ার করব আগে তো করছিলাম সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি সেভাবেই দিচ্ছি সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে দেওয়ার পরে যদি আমি ওই লিঙ্কটা পেস্ট করি যে লাস্টে এই যে সাব কনফার্মেশন ইকুয়াল ওয়ান তবু আগের মতোই আইকন চলে আসবে আপনার এখন যদি পোস্ট করি দেখেন পোস্ট করার পরে এই যে আপনার পোস্ট আপনার গুগল প্লাসে পোস্ট হয়ে গেছে দেন uh, এখন যদি আপনার কোনো ভিউয়ার অর্থাৎ আপনার ফ্রেন্ড অর্থাৎ আপনার ফলোয়ার যদি এটাকে ক্লিক করে ক্লিক করার প্রথমেই আপনার এখানে সাবস্ক্রাইব একটা বাটন চলে আসবে ঠিক আছে এখানে একটা সাবস্ক্রাইব বাটন চলে আসবে এরপরে তার মনটা থাকবে যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করার দরকার তখন সে সাবস্ক্রাইব করে ঢুকবে অথচ যদি আপনার এখানে যদি এই অপশনটা না আসতো তাহলে সে কখনোই সাবস্ক্রাইব করতো না হয়তো বা করতো না করতো তো এর জন্য সে প্রথমে আপনার সাবস্ক্রাইব করবে দেন আপনার চ্যানেলে ঢুকবে ক্যান্সেলটা দিতেও পারে কিন্তু তার মাইন্ডের ভিতরে এই চিন্তাটা চলে যাবে যে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করা লাগবে তার দেন সে কি করবে সাবস্ক্রাইব এখানে ক্লিক করার পরে দেখুন এই যে সাবস্ক্রাইব হয়ে গেছে অর্থাৎ আপনার চ্যানেলে সে সাবস্ক্রাইব করে এখন আপনার ভিডিওগুলো দেখতে পারবে তো দেখলেন তো কীভাবে একজনের কাছ থেকে সাবস্ক্রাইব আদায় করে নিতে হয় তো এটাই ছিল মূলত শর্ট ট্রিক্সটা তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাহলে কিন্তু জোর করে সাবস্ক্রাইব করে নেব গুড <laughs> বাই